কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কোন পথ শান্তি নাই দেখেছি সরকারকে আর টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দেখেছি সরকারকে আর টেকার পেয়েছি অশান্তি আর হাহাকার দিয়েছি স্লোগান দেখেছি অভিযান দিয়েছি স্লোগান দেখেছি অভিযান হয়েছি বারবার শুধু নিরুপায় হয়েছি বারবার শুধু নিরুপায় কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই এক কাটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামাই ছুটে আয় কোন পথে শান্তি নাই দেখেছি ভোটার নোটের গুণাগুণ রাজনীতির ছলে বিবেক মানুষ খুন দেখেছি ভোটার নোটের গুণাগুণ রাজনীতির ছলে বিবেক মানুষ খুন থেকেছি নির্বিকার হয়েছি বেকার আর থেকেছি নির্বিকার হয়েছি বেকার কেটেছে দিনগুলো অস্থিরতায় কেটেছে দিনগুলো অস্থিরতায় কোন পথে শান্তি নাই কোন পথে মুক্তি নাই শান্তির পথ সে তো একটাই একটাই সে পথে ইসলামায় ছুটে আয় সে পথে ইসলামায় ছুটে আয় কোন পথে শান্তি না কাল